মধ্যে ও বায়ুপ্রবাহের আবর্তনে বিপুল নিদর্শন রহিয়াছে তাহাদের জন্য যাহারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় এইসব আল্লাহর নিদর্শন যেগুলিকে আমরা তোমাদের সম্মুখে যথাযথভাবে বর্ণনা করিতেছি এহেন আল্লাহ এবং তাহার নিদর্শনাদির পরে আর কোন কথাটি আছে যাহার প্রতি এই লোকেরা ইমান আনিবে ধ্বংস এমন প্রত্যেক মিথ্যাবাদী ও অসদাচারীর জন্য يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم যাহার সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় এবং সে উহা শুনিতে পায় তারপর পূর্ণ অহংকার ও দাম্ভিকতা সহকারে নিজের কুফুরের উপরে এমনভাবে শক্ত হইয়া দাঁড়ায় যেন সে উহা শুনিতেই পায় নাই এইরূপ ব্যক্তিকে যন্ত্রণাদায়ক আজাবের সুখবর শুনাইয়া দাও আমাদের আয়াতসমূহের কোন কথা যখন সে জানিতে পায় তখন সে উহাকে বিদ্রুপ ও ঠাট্টার বিষয় বানাইয়া লয় এই ধরনের প্রতিটি লোকের জন্যই রহিয়াছে অপমানকর আজাব মেয় جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم তাহাদের সামনে জাহান্নাম রহিয়াছে তাহারা দুনিয়ায় যাহা কিছুই অর্জন করিয়াছে তন্মধ্যে কোনো জিনিসই তাহাদের কাজে আসিবে না তাহারা আল্লাহকে বাদ দিয়া যাহাদিগকে নিজেদের পৃষ্ঠপোষক বানাইয়া লইয়াছে তাহারাও তাহাদের জন্য কিছু করিতে পারিবে না তাহাদের জন্য নির্দিষ্ট রহিয়াছে বড় আজাব এই কুরআন পুরাপুরি হেদায়েতের কিতাব যেসব লোক নিজেদের রবের আয়াতগুলিকে মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহাদের জন্য কঠিন জ্বালাদায়ক আজাব রহিয়াছে الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি তো আল্লাহ যিনি তোমাদের জন্য সমুদ্রকে নিয়ন্ত্রিত ও অনুগত বানাইয়াছেন যেন তাহার নির্দেশে উহাতে নৌকা জাহাজ চলাচল করিতে থাকে এবং তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে ও শকর আদায় করিতে পারো وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون তিনি ভূমণ্ডল ও আকাশমণ্ডলের সমস্ত জিনিসকেই তোমাদের জন্য অনুগত ও নিয়ন্ত্রিত করিয়া দিয়াছেন সবকিছুই তাহার নিজের পক্ষ থেকে ইহাতে বড়ই নিদর্শন রহিয়াছে এমন লোকদের জন্য যাহারা চিন্তা ভাবনা ও গবেষণা করিতে ভালোবাসে হে নবী ইমানদার লোকদিগকে বলো যেসব লোক আল্লাহর নিকট হইতে খারাপ দিন আসার কোন আশঙ্কা বোধ করে না তাহাদের আচরণ ও তৎপরতাকে যেন ক্ষমা করিয়া দেয় যেন আল্লাহ নিজেই একদল লোককে তাহাদের কাজের প্রতিফল দিতে পারেন من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون যে কেহ নেক আমল করিবে সে নিজের জন্যই করিবে আর যে অন্যায় করিবে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 করিতেছিল আল্লাহ কিয়ামতের দিন সেই সব ব্যাপারেই ফয়সালা দান করিবেন ثم جعلناك على شريعة من الأمر فاتبعها فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون অতঃপর হে নবী আমরা তোমাকে দিনের ব্যাপারে এক সুস্পষ্ট ও উজ্জ্বল রাজপথের উপর প্রতিষ্ঠিত করিয়াছি অতএব তুমি উহার উপরে চলিতে থাকো এবং যাহাদের কোনো বিষয়ে ইলম নাই তাহাদের ইচ্ছা বাসনার অনুসরণ করিও না إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين আল্লাহর মোকাবেলায় তাহারা তোমার কোনো কাজে আসিতে পারে না জালিম লোকেরা পরস্পরের সঙ্গী সাথী আর মুত্তাকি লোকদের সাথী হইলেন আল্লাহ هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون ইহা সকলেরই জন্য পরম জ্ঞানের আলো আর যাহারা দৃঢ় বিশ্বাস পোষণকারী তাহাদের জন্য হেদায়েত ও রহমত أم حسب الذين اجترحوا السيئات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 ভিত্তি করিয়াই ইহারা এইসব কথা বলিতেছে وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ যখন ইহাদিগকে শোনানো হয় তখন ইহাদের নিকট পাল্টা জবাব দেওয়ার জন্য এই একটি কথাই থাকে যে উঠাইয়া আনো আমাদের বাপদাদাকে যদি তোমরা সত্যবাদী হইয়া থাকো ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون হে নবী এই লোকদিগকে বলো আল্লাহ তোমাদিগকে জীবন দান করেন তিনিই তোমাদের মৃত্যু ঘটান তিনিই আবার তোমাদিগকে সেই কিয়ামতের দিন একত্রিত করিবেন যেদিনের আগমনের ব্যাপারে কোন সন্দেহ নাই কিন্তু অধিকাংশ লোকই তাহা জানে না ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون ভূমণ্ডল ও আকাশমণ্ডলের বাদশাহী একমাত্র আল্লাহ আর যেদিন কেয়ামতের মুহূর্ত আসিয়া উপস্থিত হইবে সেই দিন বাতিলপন্থীরা চরম ক্ষতির সম্মুখীন হইবে وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون সেই সময় তুমি প্রতিটি দলকে নতজানু অবস্থায় দেখিতে পাইবে প্রত্যেক দলকে নিজ নিজ আমলনামা দেখিতে ডাকা হইবে তাহাদিগকে বলা হইবে তোমরা যেসব কাজ করিতেছিলে আজ তোমাদিগকে সেই সবের বদলা দেওয়া হইবে هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون ইহা আমাদের তৈয়ার করানো আমলনামা যাহা তোমাদের ব্যাপারে সঠিক ও নির্ভুল সাক্ষ্য দিতেছে তোমরা যাহা কিছুই করিতেছিলে আমরা তাহা লিখাইয়া রাখিতেছিলাম فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين অতঃপর যাহারা ইমান আনিয়াছিল ও নেক আমল করিতেছিল তাহাদের রব তাহাদিগকে স্বীয় রহমতের মধ্যে দাখিল করিয়া লইবেন ইহাই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 আর তাহারা সেই জিনিসের দ্বারা পরিবেষ্টিত হইবে যাহাকে তাহারা ঠাট্টা বিদ্রুপ করিত وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين তখন তাহাদিগকে বলিয়া দেওয়া হইবে আজ আমরাও ঠিক সেইভাবে তোমাদিগকে ভুলিয়া যাইতেছি যেমন করিয়া তোমরা এই দিনটির উপস্থিতিকে ভুলিয়া গিয়াছিলে তোমাদের ঠিকানা এখন জাহান নাম আর দুনিয়ার জীবন তোমাদিগকে ধোকায় ফেলিয়া রাখিয়াছিল কাজেই আজ না ইহাদিগকে দোজক হইতে বাহির করা হইবে না ইহাদিগকে বলা হইবে যে ক্ষমা চাইয়া সিও রবকে সন্তুষ্ট করিয়া লও অতএব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জমিন ও আসমান সমূহের মালিক ও সমগ্র বিশ্বজাহানের সকলের প্রতিপালক وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم জমিন ও আসমান সমূহে তাহারই শ্রেষ্ঠত্ব প্রাধান্য কর্তৃত্ব প্রতিষ্ঠিত তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী